তোমার নামে তোমার গানে পিক পাপি আসুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপি আসুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে সূর্যি মামা রাঙায় ভুবন মিষ্টি রোদের চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে নাম নিয়ে সূর্যি মামা রাঙায় ভুবন মিষ্টি রোদের চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে সূর্যি মামা রাঙায় ভুব মিষ্টি রোদের চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে তোমার নামের কলরবে যায় হৃদয়ের দ্বার খুলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ তোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে আকাশ ভরা তারার মেলা জোছনা রাতের হাতছানি বয়ে চলে ভেজা বাতাস ছুঁয়ে যায় অধর খানি আকাশ ভরা তারার মেলা জোছনা রাতের হাতছানি বয়ে চলে ভেজা বাতাস ছুঁয়ে যায় অধর আকাশ ভরা তারার মেলা জোছনা রাতের ছানি বয়ে চলে ভেজা বাতাস ছুঁয়ে যায় অধুর খানি তোমার নামের শান্তি নিড়ে সব বিরহ যায় ভুলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা